بسم الله الرحمن الرحيم أي الشباب العاملين خير الفتائه أجمعين من شيدوا صرح الرشاد ليرفعوا لله دين حي الشباب العاملين خير الكتائب أجمعين من شيدوا صرح الرشاد الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد ওয়ালা আলিহি আজমাইন আনুগত্য আবশ্যকীয়তার কিছু চিত্র মর্যাদায় ছোট হলেও আমিরের আদেশ শিরোধার্য রসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসমাউ ওয়া আতিউ ওয়া ইনুস্তমিলা আলাইকুম আবদুন হাবসিউন কান্না শোনো আর মেনে চলো যদিও তোমাদের উপর নিযুক্ত আমির একজন কৃষ্ণাঙ্গ দাসও হয় যার মাথাটা যেন শুকনো কিসমিসের নেই হাফেজ ইবনা হাজার আসকালানি রহিমাহুল্লাহ ইমাম খত্তাবি রহিমাহুল্লার উদ্ধৃতি দিয়ে বলেন কালো কৃতদাসের কথা উল্লেখ করে এখানে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আনুগত্যের আদেশকে আরও জোরদার করেছেন সম্মানিত উপস্থিতি বংশ বয়স জ্ঞান গরিমা রূপ লাবণ্য যশ খ্যাতি ইত্যাদিতে আমির যতই নিম্নমানের হোক তার আনুগত্য অপরিহার্য উল্লেখিত হাদিস থেকে এটাই অনুমিত হয় আমাদের নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে এমন নির্দেশই দিয়ে গেছেন সালাফদের জীবনীতে আমরা দেখি যে নিজেরা বয়স ও জ্ঞানে স্বাস্থ্য ও খ্যাতিতে বড় হয়েও অনায়াসে আমিরদের অনুসরণ করে যেতেন নিঃসংকোচে তাদের আদেশ নিষেধের সামনে এক পায়ে খাড়া থাকতেন এমনকি ঘটনাচক্রে আপনার কোনো কালের মামুরও যদি কোনো সময় আপনার দায়িত্বশীল হিসেবে নিযুক্ত হয়ে যায় তাহলেও নিঃসংকোচে তার আদেশ নিষেধের ডাকে আপনি লাভবাহিক বলে হাজির থাকবেন আল্লাহ তালা আমাদেরকে আমলের তাওফিক দিন ইচ্ছায় অনিচ্ছায় সুখে দুঃখে আমিরের আনুগত্য ফরজ হজরত আবাদা বিন সামিত রদিয়াল্লাহ আনহু বলেন বা ইয়ানা রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আলাসাম এ ওয়াহাতি ফিল রসরি ওয়াল ইউসরি ওয়াল মানসাতি ওয়াল মকরহি ওয়ালা আসারতিন আলাইনা আমরা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাতে সুখে দুঃখে ইচ্ছায় অনিচ্ছায় আনুগত্যের শপথ করেছিলাম এমনকি আমাদের বিপক্ষে স্বার্থপরতা দেখালেও প্রিয় উপস্থিতি এখানে বায়াতের ক্ষেত্র হলো শ্রবণ ও আনুগত্য আর তা সুখে দুঃখে ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থায় লক্ষ্য করুন বলা হচ্ছে আপনার দায়িত্বশীল আপনাকে যে কাজ দেবে এর জন্য আপনি পূর্বে থেকে প্রস্তুত হয়ে আছেন ঘরের চাপ পারিবারিক ঝামেলা ব্যক্তিগত সমস্যা বা ব্যক্তিগত অন্য কোনো চিন্তা নেই নেই কোনো পরিবেশগত কাঠিন্যতা এ সময় তো আনুগত্য করতেই হবে বরং এ সময় সকলেই আনুগত্যের পরাকাষ্ঠা দেখায় ঠিক আছে এর ফলে সে বিরাট স্বভাবের অংশীদার হবে কিন্তু প্রকৃত আনুগত্য ধর্তব্য হবে কঠিন সময়ে যখন পরিবেশগত কাঠিন্যতা মাসুলদের আদেশকে ভয়াবহ করে তোলে যখন পারিপার্শ্বিক অবস্থা আমিরের আনুগত্যকে অস্বাভাবিক করে তোলে কারণ মানব মন সর্বদা আরাম শান্তি ও ত্যাগবিহীন কর্মে আকর্ষিত থাকে মানুষ চায় জটিলতা না হোক সমস্যা না থাকুক আমাদের অনেক ভাই আছেন যারা সব কিছু ঠিক রেখেই জিহাদ করতে চান যারা পারিবারিক ঝামেলা ক্লাস ইত্যাদির চাপ কিংবা দুনিয়াবী স্বার্থ সমস্যাকে সব সময় দৃষ্টির সামনে বড় করে রাখেন সুযোগ ও মুয়াফেক অবস্থার অপেক্ষায় থাকেন অনেক সময় তো এসব কারণে আমিরের আদেশকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বসেন সুহান আল্লাহ আমিরের আদেশের অবাধ্যতা এটা কোনো চারটিখানি কথা নয় প্রিয় ভাইয়েরা একটু ভাবুন বিষয়টি একে তো জিহাদের যা পুরোটাই পরীক্ষা ও বালামুসিবতে ঘেরা তদুপরি ফেতনার যুগের জিহাদ এটি এমন একটি পথ যথায় ফুল নয় কাঁটা বিছানো থাকে যে পথে বিপদ আর মুসিবত ঝুঁকি আর ঝামেলা আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে যে বিধান আবশ্যক করে আল্লাহ তালা বলেন ওহুয়া কুরহুল্লাকুম অথচ এটি তোমাদের নিকট অপছন্দনীয় এখন যদি এসব ঠুনকো বিষয়কেই দৃশ্যপটে লটকে রাখেন মাসুলদের আদেশের সামনে যদি এসব বিষয়কে গড়গড়িয়ে তুলে ধরেন তবে ভাই বাস্তবতা থেকে আপনি অনেক দূরে প্রকৃতপক্ষে শোক ও স্বাভাবিক সময়ের ইবাদত মানুষের ইমানে সততার প্রকৃত মাপকাঠি নয় বরং ঝুঁকিবহুল কর্মে নিজেকে উদ্বুদ্ধ করা অথবা মন চাই না এমন আদেশে নিজেকে মানিয়ে নেওয়াই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ মুমিনের ইমানের সততার প্রকৃত মেয়ার এমনকি আমির যদি স্বার্থপরও হয় জাগতিক স্বার্থের লোভে আপনার ন্যায্য প্রাপ্য আপনাকে নাও দেয় তবুও দ্বিধাহীন চিত্তে আমিরের অনুসরণ করে যেতে হবে কারণ স্বার্থপরতায় ক্ষুণ্ণ হয় ব্যক্তি স্বার্থ আর অবাধ্যতায় ক্ষুণ্ণ হয় দিনই স্বার্থ ও জামার স্বার্থ খাহেসাতের উপর মাসুলদের আনুগত্য অগ্রগণ্য প্রিয়নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেন আলাল মার ইল মুসলিম আসাম ফিমা আহাব্বা ওয়াকারিহা একজন মুসলিমের উপর আবশ্যক শ্রবণ ও আনুগত্য করা চাই তা তার মনমতো হোক বা অপ্রীতিকর ঠেকুক এই হাদিসের সারমর্ম হল খাহেসাতকে বিসর্জন দিতে হবে মাসুল ভাই আপনাকে আদেশ দিয়েছেন এই কাজগুলো করবেন না এই জিনিসগুলো দেখবেন না মোবাইলে এসব চালাবেন না বা নিরাপত্তার কারণে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন না তাহলে আপনাকে দায়িত্বশীল বা মাসুল ভাইদের নির্দেশনা অনুসরণ করে কাজ করতে হবে এমনকি এসব বিষয়বস্তু যদি মোবাহ বা জায়েজও হয় এবং এতে কোনো ধরনের কোনো সমস্যা নাও থাকে তারপরও শ্রবণ ও আনুগত্যের পথে আপনাকে সবরের সাথে কাজ নিতে হবে প্রিয় ভাইয়েরা শর্তহীন আনুগত্যের অনেক দৃষ্টান্ত আমাদের সালাফদের জীবনীতে রয়েছে যার বিবরণ এই ছোট্ট পরিসরে দেওয়া সম্ভব নয় বিশেষ করে মহান সাহাবি হজরত খালেদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহু সামান ওয়াত আলী আমির মুমিন বলে আমিরের নির্দেশ শ্রবণ ও আনুগত্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আমাদের জন্য বড়ই শিক্ষণীয় ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণনা করেন যখন হজরত অমর রদিয়াল্লাহ আনহু খিলাফতের দায়িত্ববার গ্রহণ করলেন তখন তিনি হজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ আনহুকে সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং হজরত আবু অবায়দা ইবনুল জার্রাহ রদিয়াল্লাহ আনহুর কাছে বার্তা প্রেরণ করেন যে তার মাথা থেকে সেনাপতিত্বের পাগড়ি খুলে নাও এবং তার সম্পদকে দুভাগে ভাগ করে দাও ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ঠিক আবু উবায়দা রদিয়াল্লাহ আনহু তার সম্পদকে দুভাগে ভাগ করে দেন এমনকি পায়ের জুতো একটা রেখে আরেকটা নিয়ে নেন এত কিছুর পরও হজরত খালেদ রদিয়াল্লাহ আনহু শুধু এ কথাই বলতেন সাম আন মতা আতান লি আমিরুল মুমিন আমিরুল মুমিনের আদেশ শিরুধার্য সুবহান আল্লাহ কত উত্তম আনুগত্য আমাদের সালাফদের আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে বলতে পারি যে ইতিহাসের সবচেয়ে কঠিন ফেতনার এই যুগেও সত্যিকারের মুখলিস মুজাহিদ ও তানজিমের ভাইয়েরা শত প্রতিকূলতার মাঝেও যেমন অনুগত প্রাণ হয়ে জিহাদের কাজ আঞ্জাম দিচ্ছেন আনুগত্যের পথে যে সবর ও ত্যাগের নজরানা পেশ করছেন ইতিহাসে এমন নজির মেলা দুষ্কর আশ্চর্য হয়ে যায় যখন দেখি যে এই ফিতনার জামানায়ও এমন যুবক প্রাণরা আছেন যারা সাধারণ একজন মাসুলের আদেশেই প্রাণ বিসর্জনে উৎসর্গ থাকেন যারা পিতা মাতা ঘর বাড়ি আর পার্থিব সুখের দুনিয়াকে খাইরাবাদ বলে চলে আসেন একজন আমিরের অঙ্গুলি হেলো নেই বাস্তবে আল্লাহ প্রেমিক মুজাহিদদের বৈশিষ্ট্য এটাই যে চোখ ফেলবে তো আমিরের আদেশে আমির বলবে তো প্রাণ হাতে সব চারখার করে দেবে আবার আমির বলবে তো ফিরে আসবে সব ছেড়ে আমির বলবে তো উত্তাল সাগরে পরিণত হবে আবার আমির বলবে তো পরিণত হবে শান্তশীতল সমুদ্রে তাদের আনুগত্যের ডায়েরিতে লেখা থাকবে সর্বদা সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সর্বস্থানে প্রিয় ভাইয়েরা সবারও এখলাস ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ নিন এখলাস ছাড়া জিহাদ মাকবুল নয় সবর ছাড়া জিহাদ মাতলুপ নয় পরিণতিতে নুসরত ও বিজয় শরীয়ত ও শাহাদাত কিছুই অর্জন সম্ভব নয় দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন আনুগত্যের সীমারেখা সুরানিসার আয়াত থেকে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাসুল ও উলুল আমরের ইতাহাত আবশ্যক আল্লাহ ও রাসুলের আনুগত্যের কোনো সীমারেখা নেই সর্বাবস্থায় সব সময়ে সুখে দুঃখে ইচ্ছায় অনিচ্ছায় তাদের অনুসরণ অপরিহার্য কারণ আল্লাহ তালা ও রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম কখনও গুনাহ ও মাসিয়াতের আদেশ দেন না কিন্তু ইমাম আমির বা দায়িত্বশীলদের আনুগত্য ততক্ষণ জরুরি ও কার্যকর যতক্ষণ তা মাসিয়াত তথা গুনাহ বা শরীয়তের খেলাফ না হয় যদি তা গুনাহ বা শরীয়তের খেলাফ হয় তবে সেই আদেশে তার অনুসরণ কখনোই জায়েজ নয় কেননা স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নেই সুরানিসার আয়াতটি লক্ষ্য করলে দেখবেন যে আল্লাহ তালা আনুগত্যের ক্ষেত্রে আতিয় আল্লাহ ও আতিয় রাসুল বলেছেন কিন্তু ও আতিয় উল আমর বলেননি যার দ্বারা বোঝা যায় যে দায়িত্বশীলদের আনুগত্য তখনই ধর্তব্য যখন তা আল্লাহ ও রাসুলের আনুগত্যের অনুকূলে হবে আর যদি তাদের আদেশ আল্লাহ ও রাসুলের আনুগত্যের অনুকূলে না হয় তবে তাও গ্রহণযোগ্য রসুল সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন আল আল মার ইল মুসলিম السمع والطاعة فيما أحب وكره ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة একজন মুসলিমের উপর ইচ্ছা অনিচ্ছায় আমিরের নির্দেশ শ্রবণ ও আনুগত্য করা আবশ্যক যে পর্যন্ত না শরীয়তের খেলাফ আদেশ না আসে যখন শরীয়তের খেলাফ আদেশ আসবে তখন না আছে শ্রবণ না আছে আনুগত্য অন্য হাদিসে বর্ণিত হয়েছে রসুন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তো আত আলী বা শারিন ফি মাসিয়াতিল্লাহি তালা ইন্নামাত্তাহাত ফিল মারুফ আল্লাহর অবাধ্যতাই কোনো মানুষের আনুগত্য বৈধ নয় আনুগত্য কেবল সৎকর্মী প্রিয় ভাইয়েরা অতএব আমির বা মাসুলদের আনুগত্য চোখ বন্ধ করে নয় চোখ খোলা রেখে করতে হবে যাতে না আমিরের আনুগত্য করতে গিয়ে আল্লাহ ও রাসুলের অবাধ্য হতে হয় আল্লাহ তাল আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন